يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين আল্লাহ বলেন ও ইমানদারেরা আল্লাহকে ভয় করো নেককারদের মজলিসে বেশি বেশি যাও এটা আল্লাহর একটা নির্দেশ নেককারদের সঙ্গ নাও নেককারদের কাছে যাও আল্লাহ আদেশ করলেন কারণ নেককারদের পরিবেশে নেককারদের সহবতেই মানুষকে নেক বানাবে আর অসৎ সঙ্গ অসৎ সঙ্গ মানুষকে অসৎ বানায় ফেলবে সৎ সঙ্গে অসৎ সঙ্গে সর্বনাশ এই জন্য আমাদের মুরব্বীরা বলে যে নেক মজলিসে বেশি বেশি যাও প্রতিনিয়ত প্রত্যেক দিন কোনো না কোনো নেককারের মজলিসে যায় বসো তাহলে নেককারদের মজলিসে যাওয়া সহবতি সালেহ তোরা সালেহ কোনাদ সহবতি তলেহ তোরা তলেহ কোনাদ নেককারদের কাছে গেলে নেক হওয়া যাবে নেককারদের সোহবত তোমাকে নেক বানাবে আর অসৎ লোকদের সঙ্গ নিলে তুমি অসৎ বদকার হয়ে যাইবা এজন্যে শরীয়তে ইসলামে কিছু কিছু কাজ বেশি করা তার ভিতরে একটা হলো ন্যাক পরিবেশে বেশি যাওয়া মুসলমানরা বেশি বেশি শকর করবে একটু আগে আপনাদের বললাম না যে শকর করেন বলেন আলহামদুলিল্লাহ আর কাসরাতে শকর বেশি বেশি সুক্রিয়া আদায় করবে এগুলো শরীয়তের বিধান যে মুসলমান বেশি বেশি শকর করবে আল্লাহর কাছে সবচেয়েতে পছন্দের কালিমা হইল শুক্রিয়ার কালিমা আলহামদুলিল্লাহ কেউ যদি শুক্রিয়া আদায় করে তাহলে আল্লাহ তালা তার উপরে খুশি হয়ে যায় আর আল্লাহ তালা ধমকি দিছেন সাবধান যদি শকর না কর তাহলে আজাব দিব শকর করলে নিয়ামত বাড়াইয়া দিব বেশি বেশি শকর করা আল্লাহ তালা বলতেছেন লা ইন শাকার তুম লা আজিদান্নাকুম যদি শকর করো তাহলে নিয়ামত বাড়ায় দিব আর যদি না শুক্রি করো মনে রেখো আমার আজাব গজব কিন্তু বড় ভয়ানক তাহলে কিছু কিছু এবাদত বেশি করতে বলছেন আল্লাহ তালা ওইগুলো বলতেছিলাম তাই না একটা বললাম কাসরাতে সহবতে আহলুল্লাহ দ্বিতীয় আর একটা বলছি কাসরাতে শকর আর একটা কাসরাতে জিকির জিকরুল্লাহ আল্লাহ তালার জিকির বেশি বেশি করা যে যত বেশি জিকির করে সে আল্লাহ তালার তত বেশি পেয়ারা হয় সুবাহান আল্লাহ বলে যত জিকির করবে তত আল্লাহর পেয়ারা হবে আল্লাহ তালা নির্দেশ দিতেছেন আল্লাহ বলেন হে ইমানদারেরা তোমরা জেকের বেশি বেশি করে করো আল্লাহর নাম বেশি বেশি জপ সকাল সন্ধ্যা আল্লাহকে ডাকাডাকি করো তার মানে শুধু সকাল আর শুধু বিকাল নয় সকাল থেকে সন্ধ্যা আবার সন্ধ্যার থেকে সকাল পুরা সময় তোমরা আল্লাহ তালাকে সর স্মরণ করো ডাকাডাকি করো জিকির তোমরা বেশি বেশি করে আল্লাহর নাম জপ বেশি বেশি আল্লাহর নাম জপা আমাদের তো সারাদিন আল্লাহর নাম আইতেই চায় না আইতে চায় আইতে চায় না আল্লাহ তালার নাম লইতে চায় না আলহামদুলিল্লাহ বলতে চায় না সুবাহান আল্লাহ বলতে চায় না আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ ডাক দিতে চায় না অথচ আল্লাহ যদি আল্লাহ বলে যদি কোনো বান্দা একটা ডাক দেয় কত খুশি হয় আল্লাহ তালা তখন বলতে থাকে দেখ আমার বান্দারে কত ঝামেলা দিছি ফিরিস্তা তোগর এস্তেঞ্জার হাজত নাই তোগর বিবি দরকার নাই তোদের কামাই দরকার নাই তোদের রুজি করার দরকার নেই তোদের ঘুমের দরকার নেই তোদের কোনো দরকারই আমি দেই নেই কিন্তু আমার বান্দারে আমি কত দরকারে কত ব্যস্ত করে রাখছি খানা ছাড়া অচল হয়ে যাবে কামাই তার করতে হবে খানা খাইলো একটু পরে বাথরুমে যেতে হবে আবার তার জৈবিক চাহিদা পূরণ করতে হবে বিবি পালতে হবে দায় রাখতে হবে তার দায়িত্ব বাড়াই দিছি এত দায়িত্বর ভাগ দিয়াও আমার বান্দা আমারে ভুললো না দেখলি ওরা আমারে ডাক দিল তোরা সাক্ষী থাক ও আমার বান্দা এই জন্য আমারে ডাকছে আমি ওরে মাফ করে দিছি সুরায় আল ইমরানের একশো এক নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছি আয়াতে কারিমায় আল্লাহ তালা ডেকে বলতেছেন আল্লাহ তালা বলতেছেন আয়াতে আল্লাহ তালা ইমানদারদেরকে বড় আদর করে ডাকতেছেন দায়কে বলতেছেন ও ইমানদারেরা ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহ তালাকে ভয় করার মতো ভয় করো সাবধান মুসলমান না হয়ে কিন্তু তোমরা মৃত্যুবরণ করো না মুসলমান না হয়ে তোমরা কিন্তু কবরে আইসো না মুসলমান না হয়ে কিন্তু তোমরা ময়ূর না তার কারণ হলো কোন বান্দা যদি মুসলমান হয়ে মারা যায় তো সে জান্নাতে চলে যায় মুসলমান সোজা আল্লাহর কাছে চলে যায় আর কেউ যদি মুসলমান না হইতে পারে তাহলে কিন্তু মুসলমান না হলে কিন্তু কবর থেকে তার জাহান নাম শুরু হয়ে যায় মুসলমান হয়ে আল্লাহ তালা মৃত্যুর মুখোমুখি যাইতে বলছেন মৃত্যুবরণ করতে বলেছেন মুসলমান হয়ে এখন একটা কথা হইল মুসলমান কাকে বলা হয় আর একটা কথা হইল মরার আগে মুসলমান যেহেতু হইতে বলেছেন মরণ কার কবে আসবে এই জন্য হাদিস শরীফে আবার মৃত্যুর স্মরণ বেশি বেশি করতে বলা হয়েছে বেশি বেশি মৃত্যুর স্মরণ কর যাদের ভিতরে বেশি বেশি মৃত্যুর স্মরণ থাকবে তারা গুণা করতে পারবে না হার কাজে সামনে আসলে পরে কারোর কাছে যদি মৃত্যুর স্মরণ থাকে তাহলে সে গুণাটা করতে পারবে না মৃত্যুর স্মরণ বেশি বেশি করা ইয়াদে মত বেশি বেশি করা কারণ ইয়াদে মতের মাধ্যমে এই গুণার থেকে বাঁচা সম্ভব হয় কারোর কাছে যদি আজরাইল নিশ্চিত মৃত্যুর সংবাদ আইসা বইলা যায় তাহলে কি সে আর গুণা করতে পারবে পারবে না কেউ যদি জানে যে সে ক্যান্সারের রুগী তখনই কি মিথ্যা কথা বলবে আর জানে যে দুই দিন পরে মারা যাবে আর মিথ্যা কথা বলবে তখনও ঘুষ খাইব টাকা দিলে জানে যে দুই দিন পরে মরব তখন পাপ করবে তখন পাপ আচার করে না নিশ্চিত মৃত্যু কেউ যদি জেনে ফেলায় তখন সে আর গুণা করতে পারে না ইয়াদে মত বেশি বেশি করা মৃত্যুর স্মরণ বেশি বেশি করা আল্লাহ তালা এই জন্য বলতেছেন এই তোমরা কিন্তু মুসলমান না হয়ে মরো না মুসলমান না হয়ে আল্লাহ তালা মরতে মানা করেছেন মুসলমানি কাকে বলা হয় শুধু কালেমা পড়ার নাম কিন্তু মুসলমানি না কালেমা পড়লে ইমান এটা হলো কালেমাটা হলো ভর্তি ফরম কেবলমাত্র ইমানদার হইয়া মুসলমান হিসেবে নাম লেখাইছে এবার তাকুয়ার মাধ্যমে এবাদতের মাধ্যমে মুসলমানিত্বের হেফাজত করতে হয় মুসলমানিত্বের পূর্ণতা আনতে হয় শুধু কালেমার নাম মুসলমানই নয় মুসলমানি কিন্তু একটা সিলের নাম নয় যে মুসলমানি করাইলাম আর মুসলমান হয়ে গেছে এরকম কোনো কিছু নয় মুসলমানি বুয়াদ গর্দান নেহাদান মুসলমানি হলো পূর্ণাঙ্গ আত্মসমর্পণের নাম শুধু কালেমান নয় অথবা শুধু মুসলমানের সিল নয় কমপ্লিট আল্লাহ তালার কাছে নিজেকে আত্মসমর্পণ করে আল্লাহ তালার কমপ্লিট বিধানের উপরে চলা আল্লাহ তালার অপছন্দের কাজ থেকে নিজেকে কমপ্লিট বাঁচায় রাখার নাম হল মুসলমানি আল্লাহর আনুগত্যে নিজের গর্দানকে আল্লাহ তালার সামনে ঝুঁকায় রাখা এটার নাম হলো মুসলমানি কখনোই আল্লাহ তালার বিধানের বাইরে গরদান না তোলা কখন মুসলমান হব এই মুসলমানিটা কখন অর্জন করব আমরা যে মুসলমান আমরা তো খালি সিলের মুসলমান আমাকে ওই যে মুসলমানি করে সিল লাগাইছে এই মুসলমান নামাজ নাই রোজা নাই এবাদত নাই বন্দিগি নাই হালাল হারামের তমিজ নাই কিচ্ছু নাই আমরা মুসলমান তাই না এই অবস্থা হয়েছে না আমাদের সত্য কথা স্বীকার করতে অসুবিধা কি তাই হইতেছে না আমাদের আমাদের এবাদতের মুসলমানি আমাদের আছে এখন নাই আমাদের মুসলমানের মুসলমানি নাম আছে কিন্তু আমরা মুসলমান আর রই নেই আমাদের আখলাক চরিত্রে আমাদের মুসলমান মনে হয় না আগের জমানার মুসলমানদেরকে দেখা কাফের মুসলমান হইছে আমাগর দেখা কাফের মুসলমান হয় আমাগর মুসলমান তো কাফের হয়ে যাইতেছে এটা এই মুসলমানই না Michael H Hart the hundred বই লিখছে না বইয়ের ভেতরে একশো মনীষীর জীবনী এক জায়গায় করছে একশো মনীষীর জীবনী এক জায়গায় কইরা সে একজন খ্রিস্টান হইয়া একশো মনীষীর ভেতরে এক নাম্বার এক নাম্বার জায়গাটা আপনার আমার নবীকে দিছে তার একশো মনীষীর বইয়ের এক নাম্বার নাম মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লাম এটা এক নাম্বার তাকে জিজ্ঞাসা করা হয়েছিল এই মাইকেল ইসাহার আপনি খ্রিস্টান হইয়া একশো মনীষীর জীবনী এক জায়গায় কইরা এক নাম্বার নামটা মোহাম্মদুর রসুল্লাহর দিলেন তা আপনি মুসলমান হন না কেন মুসলমান হয়ে যান সে তখন জবাব করেছে আমি তো আমার বইয়ে এক নাম্বার নামটা মোহাম্মদুর রসুল উল্লাহকে দিয়েছি তার আখলা তার চরিত্র তার জিন্দগি দেখা কিন্তু এখনকার মুসলমানদের আখলাখ দেখলে আর আমার মুসলমান হইতে মনে চায় না তাই হই না কারণ আমাদের ভিতরে কোনো মুসলমানিত্ব এখন আর বাকি নাই হাম মুসলমান হ্যাঁ মগর হামে মুসলমানি নেহি হামে ইমা হ্যাঁ মগর হাম মুমিনি কামিল নেহি হামে ইমা হ্যাঁ মগর হাম মুমিনি কামিল নেহি কবে মুসলমান হব এখন আল আন এখন মুসলমান হইতে হবে যে ইব্রাহিম কে আল্লাহ তালা ডাইকে কয় قال له ربه أسلم ইব্রাহিম মুসলমান হয়ে যাও ইব্রাহিম কয় মুসলমান হয়ে গেছি গা রেছি গা আসলাম তুলি রব্বিল আলামিন ইব্রাহিম বলে মুসলমান হয়ে গেছি আল্লাহ কয়া আত্মসমর্পণ করে কমপ্লিট মুসলমান হও ইব্রাহিম বলে হ্যাঁ আত্মসমর্পণ করে মুসলমান হয়ে গেছি কখন হয়েছে মুসলমান আল্লাহ তালা যে বলছেন হও আর ইব্রাহিম যে স্বীকারোক্তি দিতেছি আল্লাহর কথা আর ইব্রাহিমের কথার মাঝখানেও তো একটা সময় আছে ইব্রাহিম আলহিসাল্লাম নিজের মুখ দিয়া মুসলমান হয়ে গেছি বলার আগেই তিনি মুসলমান হয়ে গেছে আল্লাহ আগে মুসলমান হয়ে পরে বলতেছে হ্যাঁ আসলাম তো আমি মুসলমান হয়ে গেছি তো আত্মসমর্পণ করে ফেলেছি আর আমা করে যদি বলা হয় ভাই নামাজ পড়েন না কেন টুমি মাথায় দেন না কেন দাড়ি রাখেন না কেন দিন ধর্ম মানেন না কেন হুজুর চল্লিশ বছর হয় নাই তো এখনো এই জবই দেয় এরকম বলে বলে না এরকম এখনো চল্লিশ বছর হয় নাই তো চল্লিশটা বছর হোক পরে দাড়ি রাখমনি চল্লিশটা বছর হোক পরে নামাজ পড়মনি একটু বুড়া হয়ে লই তারপরে হোমনি কে বলেছে আপনি বুড়া হওয়ার চান্স পাইবেন এখনো তো মৃত্যু হইতে পারে পারে না হ্যাঁ কথা বলেন না কেন পারে না আর মৃত্যুকে অস্বীকার করার কোন কায়দা কি আছে হ্যাঁ কথা বলেন না কেন আছে নাকি নাই কেউ যদি মুসলমান হয়ে মৃত্যুর মুখোমুখি হয় তাহলে তার মৃত্যু হবে একরকম জান্নাত খোলা অবস্থায় আল্লাহ তার চোখের সামনে রাখবে সোবাহান আল্লাহ জোরে পড়ে এবং কালেমা পড়তে পড়তে জান্নাতে ঢুকে পড়বে আর যদি মুসলমান না হয়ে মরে তাহলে তার মৃত্যু হবে আর এক রকম যে বড় ভয়াবহ অবস্থা মৃত্যুর সময়ই তার হবে কার মরণ কখন আসবে এটা কি কারোর জানা আছে কি বলেন জানা আছে মৃত্যু কিন্তু এমন এক নিশ্চিত সংবাদের নাম যেই সংবাদের অস্বীকারী কেউ নাই নাস্তিক মোরতাজ যারা কবর অস্বীকার করে কবরের আজাব অস্বীকার করে নাস্তিক মোরতাজ যারা আল্লাহ অস্বীকার করে হাসর অস্বীকার করে কিন্তু দুনিয়ার মাটির উপরে এমন কেউ নাই যে মৃত্যুকে অস্বীকার করবে নাই এমন কেউ নাই মৃত্যু আসবে আসবে সকলের মৃত্যুর মুখোমুখি হতে হবে যেখানেই থাকুক মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে মরণ থেকে পালানোর কোনো জায়গা নাই মরণ থেকে কেউ যদি পালায় আকাশে যায় আজরাইল আকাশও চিনে যদি সিন্ধুকের ভিতরে যায় আজরাইল সিন্ধুকের তালাও খুলতে পারে যদি কাচের গ্লাসের ভিতরেও চলে যায় আজরাইল সেখানেও যাইতে পারে যে গ্লাসের ভিতরে পিপিলিকা ঢুকতে পারে না কিন্তু আজরাইল দরজা জানালাবিহীন অমন জায়গায় যাইতে পারে মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি যদিও সুদূর আকাশ পানে পালাও থাই লাগায় সিঁড়ি যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগায় সিঁড়ি যদি সিঁড়ি বানায় আকাশেও কেউ যায় সেথায় মৃত্যু যাবে কখন যাবে তাও জানা নাই নিশ্চিত মৃত্যুবরণ করতে হবে তা জানা আছে কখন হবে এটা জানা নাই একজন তো মৃত্যুর থেকে বাঁচার জন্য কাছের গ্লাস বানায় তার ভিতরে ঢুকছে মুফাসির হাজরাতরা ঘটনা লিখছেন তফসিলের কিতাবের ঘটনা এক মহিলা বাচ্চা প্রসব করবে তার একটা গোলাম আছে গোলামকে আদেশ করলো এ গোলাম কৃতদাস গোলাম কৃতদাস এ গোলাম আমার প্রসব বেদনা উঠেছে তুমি আমার জন্য আগুন লয়ে আস গোলাম আগুন আনার জন্য রওনা দিছে আগুন আনবে আগুন আনতে যখন ঘর থেকে গোলাম বের হয়ে গেছে ঘরের বাইরে যাওয়া মাত্রই এক দাড়ি টুপি মাথায় পাগড়ি গায়ে লম্বা জামা এক বুজুর্গের সাথে গোলামের দেখা হয়ে গেছে গোলামে বুজুর্গকে সালাম করেছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বুজুর্গ বলে ওয়ালাইকুম আসসালাম বুজুর্গ বলে গুলাম কই যাও কই যাও গুলাম বলে আগুন আনবার যায় আগুন আনতে যাই কিসের আগুন কার লেগে আগুন আনতে যাও আমার মনি বাচ্চা প্রসব করবে প্রসব বেদনা উঠেছে আগুন দরকার প্রসব বেদনার সময় আগুন উপকারী হয় মুসানবী নিজের বিবির জন্য সোয়াইব আলাইসালামের কন্যা বিয়ে করেছেন এবার আগুন আনতে যায় নবুয়তি পেয়ে গেছে বিবির প্রসব বেদনা উঠেছে পয়াগম্বর দেখতেছি পাহাড়ের উপরে আগুন দেখা যায় পয়াগম্বর আগুন আনতে পাহাড়ে গেছে তোর পর্বতে আগুন আনতে চলে গেছে নূর জ্বলতেছে আল্লাহ কইতেছে মোসা আগুন মনে করো না ইন্নি আনাল্লাহ এখানে আমি আল্লাহ নিজে তোমার লেগে আছি দুনিয়ার আগুন নিতে আইছিলাম দুনিয়ার নূর নিতে আইছিলাম নবুয়াতের নূর দিয়া দিলাম যাও বনি ইসরায়েলের কাছে যাও সুবহান আল্লাহ আগুন প্রসবের সময় আগুন উপকারী বাচ্চাটা আগুন আনবার যায় বুজুর্গ কয় এই বাচ্চা এ গোলাম কাল লেগে তুই আগুন আনতে যাস জানোস নি বাচ্চাটা হয়েছে যে হ্যাঁ, ওই যে কান্নার আওয়াজ পাওয়া যায় কি হয়েছে কয়েকটা কন্যা হয়েছে তাই আগুন আনতে যাই বুজুর্গ বলতেছে তোর মনিবের পেট থেকে যে কন্যাটার জন্ম হয়েছে তার লেগে এখন আগুন আনতে যাইতেছ জানসনি এই কন্যাটা এমন কন্যা যে একশো যুবকের চরিত্র নষ্ট করবে তার মানে যে কন্যাটা জন্মগ্রহণ করেছে এই কন্যাটা কিন্তু একশো পুরুষের সাথে জেনা করবে নাউজবিল্লা জোরে বলেন নাউজবিল্লা জোরে বলেন তো পুরুষের সাথে জেনা করবে বাচ্চাটা এমন একজন মানুষের মুখ থেকে এই কথা শুনেছে যার মুখের কথা বড় বিশ্বাস হয়েছে কিছু মানুষ আছে না তাদের মুখ দেখলে তাদের চেহারা দেখলে মনে হয় যে এমন চেহারার মানুষ মিথ্যা বলতে পারে না আছে না হ্যাঁ কথা বলেন না কেন আছে না এরকম কিছু মানুষের চেহারার ভিতরে সত্যবাদিত্বের ছাপ থাকে আর যেগুলো বাটপার ওদের চেহারার ভিতরে বাটপারির ছাপ থাকে চেহারা বাটপারি পাওয়া যায় চেহারা দেখলে বাটপার চিনা যায় কারণ মানুষের বাটপারির ছাপও চেহারায় থাকে আর নেক কাজ করেওয়ালার নেকির ছাপ আর তার সততার ছাপও তার চেহারায় থাকে চেহারার ভিতরে নেককারের চেহারা থেকে নূর বার হয় কালো লিখিব আর যেগুলো বদকার এগুলো সাদা ধবধবা লিখিব কপাল দিয়া আগুন বাইরে হয় দেখা যায় যেটা বদকার খবিস চেহারা দেখলেই বোঝা যায় নেককারের চেহারায় তো আলাদা সাপ থাকে আর নেককারের কথা তাড়াতাড়ি বিশ্বাস হয় নেক মানুষে যখন বলেছে একশো যে কন্যাটা জন্ম হয়েছে একশো পুরুষের সাথে জেনা করবে এমন মেয়ে জন্মাইছে রে জানাস গোলাম কয় তাই নাকি তাহলে তো তারে আমি জানে রাখবো না জানে রাখবে না গুলামের কমরের মধ্যে একটা ছুরি ছিল কিসের আগুন আনতে যাবে আগুন নাই না গুলামটা আবার তার মনিবের ঘরের ভিতরে ঢুকেছে ঢুকে দেখে বাচ্চাটা পাশে শোয়ানো আছে আর মনিব তার মহিলা মালিক পড়ে আছে রক্তমাখা অবস্থায় পড়া বাচ্চাটা ঘরের ভিতরে ঢুইকা বালক গুলাম সাত আট বছর বয়স বালক গুলাম ঘরের ভিতরে ঢুইকা নিজের কোমর থেকে ছুরিটা বের করে বাচ্চাটার পেটের ভিতরে ছুরি দিয়ে একটা আঘাত করেছে পেট ফেড়ে ফেলেছে পেট থেকে বুড়ি বের হয়ে গেছে বাচ্চাটা এবার পেট দিয়ে যখন নাড়িভুড়ি বের হয়ে রক্ত বের হওয়া আরম্ভ হয়েছে মহিলা চিৎকার দিয়েছে ছুরি হাতে গুলাম এবার চিন্তা করে হায় হায় কি করলাম এই ছুরি মারলাম মরে গেল গা এবার তো আমারও বাচ্চার কায়দা নাই যদি বলে যে কার পেটে ছুরি মেরেছ যদি বলে কি জন্য মেরেছ কি বলবো যদি বলে একশো পুরুষের সাথে জেনা করবে এর লেগে মেরেছি কেউ তো আমার কথা বিশ্বাস করবে না তাড়াতাড়ি যায় দেখি সাক্ষীটা কোন জায়গায় গেল যার কথায় সরি মারলাম তারেরই পাই বাইরে যায় দেখে বুজুর্গ আল্লাহর বান্দাবার নাই গোলামটা বিপাকে পড়ে গেছে গোলাম এবার ভেগে পালাইতেছে তাড়াতাড়ি যান বাঁচাই মানুষ জানলে পরে আমাকে মেরে ফেলবে মাসুম বাচ্চার পেটে ছুরি মারছি গোলাম সেখান থেকে দেশ থেকে পালায় অন্য দেশে চলে গেছে অন্যত্র চলে গেছে এমন জায়গায় চলে গেছে যে জায়গার থেকে এ জায়গার দূরত্ব শত শত মাইল এত দূরে চলে গেছে এদিক দিয়া আল্লাহর কাজ আল্লাহ করে কে কখন মারা যাবে এটা কে জানে আওয়াজ করে জরে বলেন কে জানে অনেকে বড় দুর্ঘটনার কবলে পড়ার পরেও তার কিছুই হয় না আবার অনেক সময় সাধারণ ভাবে একটা স্বাভাবিক অবস্থায় ভালো মানুষের ইন্তেকাল হয়ে যায় অনেকের বড় অপারেশনের পরে অনেক দিন বেঁচে যায় হাসপাতাল থেকে ফেরত দিয়ে দেয় তারপরেও রুগী বাঁচে যায় আমার সাথে দেখা হয়েছে একজনের যাকে কেমন থ্রেপি দেওয়া হয়েছে ক্যান্সার হয়েছে মারা যাবে মারা যাবে এই লোকটা ক্যান্সারের রোগ নিয়ে হজ্জে বাইতুল্লাতে চলে গেছে মুক্তাগা সাহেব আব্দুর রহমান হাফিজ জি হুজুর দামদ বরকাত মৈমেন সিং এর বড় আলেম উনি ওই হজের সবরের সাথে আছেন তা আল্লাহর বান্দারে বললেন আল্লাহর বান্দা জমজম খায়া দোয়া করলে তো কবুল হয় আপনি একটু জমজমের পানি সে পান নিয়তে কান্দা দিয়া খান জমজমের মালিক আল্লাহ তো ইচ্ছা করলে আপনাকে সেবা দিতে পারে হাসপাতাল ফেরত রোগী বাইতুল্লাহ সামনে করে যখন আবেগ ভরা চোখের পানি ছেড়ে দিয়ে জমজম খেয়েছে আল্লাহ তালা ক্যান্সারের সাথে সাথে ভালো করে দিয়েছি ওই লোক এখনো জীবিত আছে এখনো জীবিত আছে ক্যান্সারের রোগী এখনো মেডিকেল ফরত এখনো জীবিত আছে কার মরণ কোথায় হবে কে জানে কিভাবে হবে আল্লাহ তালা জানে কারণ মৃত্যুর খবর কেউ জানে না কোথায় কার মরণ হবে কিভাবে কার মৃত্যু হবে এ খবর আল্লাহ তালা জানেন এজন্য কোন নজন এমন চিন্তা করার কিন্তু তোমার অবকাশ নাই যে তুমি চল্লিশ বছর বাঁচবা কাল মরতেও পারো আবার বুড়া বাবা সেও আবার অনেক দিন বাঁচতে পারে কার মৃত্যু কখন হবে এটা তো আল্লাহ জানে যে ইমামে মালিক রহমতুল্লাহ আলাই মদিনাতুল মুরাতে হিজরত করে গেছেন মক্কা থেকে মক্কা মুআজ্জমায় চল্লিশ বছর পর্যন্ত অবস্থান করেছেন মক্কা থেকে হায়াতের শেষ সময়টা ইমাম মালিক মদিনায় কাটায় আর চিন্তা করতেছে যে আর মদিনার বাইরে যাব না জিন্দিগির শেষ তামান্না হলো মদিনার মাটিতে উনি মৃত্যুবরণ করবেন ওনার কবরটা মদিনার মাটিতে হবে হাসরের কঠিন ময়দানে মদিনাওয়ালার পাশাপাশি মদিনার মাটির থেকে আল্লাহর আদালতে ইমাম মালিক দাঁড়াবে এটা হলো ইমাম মালিকের তামান্না মদিনায় মর্ম মদিনায় দাফন হইব মদিনার পয়াগম্বরের সাথে হাসরের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়াবো দেখুন হজের মৌসুম চলে আসছে মদিনার থেকে হাজিরা হেরামের কাপড় পরে পরে মক্কার দিকে যায় ইমাম মালিকেরও লোভ আহারে আমি যদি একটু আরাফার ময়দানে হাজিরা দিয়ে যেতে পারতাম তাহলে না ভালো হইতো কিন্তু আবার ভয় যদি আমি আরাফায় চলে যাই আর যদি আমার মক্কায় মৃত্যু হয়ে যায় তাহলে তো মদিনায় ঘুমাইতে পারলাম না তাহলে কি করা যায় তাহলে একটু জানার মেহনত করি মরণটা কবে যদি হায়াত কিছুদিন থাকে তাহলে হস করে আসুনি যায় কেমনে জানবো কয়েকটা উপায় আছে ইস্তেখারা করি ইস্তেখারা করে আল্লাহর কাছে জানতে চাই যে আমার মরণ হায়াত কি কিছুদিন আছে নাকি নাই ইস্তেখারার আমল শুরু করছে ইমাম মালিক ইস্তেখারা করছে পড়া তো ইস্তেখারার ভিতরে স্বপ্নে দেখতেছে সরকারে তো আলম নবী মোহাম্মদুর রসুল্লাহ পড়ছে আল্লাহর নবী সরকার আলম নবী মোহাম্মদুর রসুল্লাহ সকলে পড়েন সাল্লাহ আলহি ওসাল্লাম আওয়াজ করে পড়েন সাল্লাহ আলহি ওসাল্লাম আল্লাহর নবী স্বপ্ন যোগে ইমাম মালিকের সাথে দেখা করেছে ইমাম মালিক আল্লাহ নবী এরকম পাঁচ আঙ্গুল দেখাইতেছে আল্লাহ নবী পাঁচ আঙ্গুল হাত এমনি দেখায়া চলে গেছে স্বপ্ন ভেঙে গেছে ইমাম মালিক ঘুম থেকে জায়গা পেরেশান হয়ে গেছে ইস্তেখানার আমল করলাম আল্লাহ নবী পাঁচ আঙ্গুল দেখাইল তার মানে কি পাঁচ দিন বাঁচমু নাকি পাঁচ মাস নাকি পাঁচ বছর কি দেখাইল যদি পাঁচ বছর হয় তাহলে যাই একটু ঘুরে আসে আর যদি পাঁচ মাস হয় তাও তো যাওয়া যায় কিন্তু পাঁচ দিন হলে তার যাওয়া যাব না আল্লাহর রসুল যেহেতু পাঁচ আঙ্গুল দেখাইছে নিজের গুলাম নিজের খাদেমকে ডেকে বলতেছে খাদেম আমি স্বপ্ন যোগে দেখেছি আল্লাহর নবী আমাকে পাঁচ আঙ্গুল দেখাইছে এই খাদেম তুমি যাও বর্তমান জমানার স্বপ্ন সম্রাট ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাই তার কাছে চলে যাও তার কাছে যা বলবা ও আল্লাহর ইবনে সিরিন একজন স্বপ্ন দেখছি আল্লাহ নবী তার পাঁচ আঙ্গুল দেখাইছে স্বপ্নের তাবিরটা কি জানবার চাইছে সাবধান স্বপ্ন স্বপ্নটা যে আমি ইমাম মালেকে দেখছি আমার নাম কিন্তু বলল না নাম বলবা না খালি যা বলবা যে একজন স্বপ্নে দেখেছে পাঁচ আঙ্গুল এরকম দেখাইছে আল্লাহর নবী তারপরে আল্লাহর নবী চলে গেছে স্বপ্ন ভাঙে গেছে তাবির কি বলেন ইবনে সিরিন রহমতুল্লাহ দরবারে খাদেম গেছে যা বলতেছে হাজরাত একজনে স্বপ্ন দেখেছে আল্লাহর নবী এরকম পাচাঙ্গুল দেখাছে দেখাইছে তাবির বলেন ইবনে সিরিন বলে আগে নাম কও নাম বলো আগে কে দেখেছে নাম বলা তো নিষেধ ইমনে সিরিন বলে নাম না বললে তাবিরও বলা নিষেধ কারণ আমি জানি এমন স্বপ্ন এই যুগের ইমাম ইমাম মালিক ব্যতিরিকে আর কেউ দেখতেই পারে না সুবাহান আল্লাহ যাবে ইবনে সিরিন বলতেছে কে দেখেছে বলো যিনি দেখেছে নাম বলার অনুমতি দেয় নেই তো তাহলে যাও ঘুরে যাও খাদেম আবার চলে গেছে ইমাম মালিকের দরবারে যা বলে ওগো ইমাম মালিক ইবনে সিরিনকে বললাম স্বপ্নের তাবির জানতে চাইলাম তিনি বললেন কে স্বপ্নে দেখেছেন নাম না বললে তাবির বলবে না আবার তিনি বললেন এমন স্বপ্ন যোগের ইমাম ইমাম মালিক ছাড়া আর কেউ দেখতে পারে না আমি কি তার কাছে যাই কি আপনার নামটা বলবো কিনা ইমাম মালিক কয়েক গোপনার রায় খেলা কি যায়নি তো বলাইছে ঠিক আছে যা নামটা বলে দাও আর তাবির কি বলে এটা যায় না আসো খাদেম আবার চলে গেছে যা বলতেছে তাবির বলেন হ্যাঁ ইমাম মালিক এই দেখেছে ইমাম মালিকই দেখেছে তাবির কি তাবির কি ইবনে সিরিন বলে তাবির হলো যুগের এক জিন্দা আলেম কবরের সবচেয়ে বড় আলেমকে স্বপ্নে দেখেছে পৃথিবীর শ্রেষ্ঠ আলেম হল সরকারে দো আলম নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লাম আল্লাহ নবী হায়াতের জিন্দা আলেমকে কবর থেকে পাঁচ আঙ্গুল দেখায় দিয়েছে তার মানে হলো এই বড় আলেম ইমাম মালিক অনেক জ্ঞান তুমি অর্জন করেছ কিন্তু পাঁচটা জ্ঞান কিন্তু আমি রসলও পাই নাই পাঁচটা জ্ঞান এমন আছে যার খবর দুনিয়ার কোনো পয়গম্বরও জানে না তুমি ওইটা জানার চেষ্টা করো না কি কি পাঁচটা জ্ঞান কি এমনি সিরিন বলে আল্লাহর নবী আল্লাহর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 হবে না তো কি এক নাম্বার কেয়ামত কবে হবে এটা কে জানে জোরে বলেন কে জানে এই গত কয়েক বছর আগে একবার কেয়ামতের ঘোষণা হয়ে গেছিল না কেয়ামতের খবর কে জানে আল্লাহ জানে কখন কোথায় বৃষ্টি হবে কে জানে আবহাওয়া অফিস জানে কয় সম্ভবত হইতে পারে না হইতে পারে হ্যাঁ অমুক বঙ্গোপসাগরের এত এত এত কিলোমিটার দূর থেকে একটা ঘূর্ণিঝড় আসতেছে আসতেছে আঘাত করতে পারে পারে কয়েক না কিন্তু না এটা ঘুইরা অমুক জায়গায় গেছে গা বৃষ্টি অমুক জায়গায় হতে পারে পারে পারে ঘুরতেছে ঘুরতেছে না হইল না তো কেন আল্লাহ তালা যেখানে চাইবেন সেখানে দিবেন তাছাড়া বাতার দিয়ে বৃষ্টি সারা আর নিয়ে যাবেন ওয়ালামু মাহফিল আরহাম মায়ের পেটে এক পাত্রা পানি ওটা কি ছেলে না মেয়ে কে জানে জোরে বলেন কে জানে আওয়াজ করে জোরে বলেন কে জানে আরো জোরে আওয়াজ করে বলেন কে জানে আল্লাহ নাকি আল্ট্রাসনোগ্রাম করে জানা যায় জানা যায় তখন জানা যায় যখন আর কিছু করা যায় না আল্লাহ কয় রেডি করে দিলাম তারপরে দেখাইলাম রেডি করার আগে যদি দেখাইলাই তাহলে তো ফালাই দিবি এমন টাইমে দেখাইলাম যে মেয়ে তখন আর কিছুই করার নাই দেখা শুনে বললি অনেকে বলে যে বাচ্চা ছেলে হবে না মেয়ে হবে আগেই তো জানা যায় জানা যায় যখন মাওলায় রেডি করে দেয় তখন জানা যায় রেডির আগে কেউ জানে না জানবেও না দেখা টেখা বলে না দেখা কেউ বলতেও পারে না যদি কিছু করার থাকা অবস্থায় জানতে পারত তাহলে কারোর সাতটা মেয়ে হইতো না অনেকের সাত মেয়ে আছে না সাত মেয়ে আছে এক ছেলের আশায় আশায় সাতটা মেয়ে হয়েছে এ যদি আগের থেকে জানতে পারত তাহলে আগেই শেষ করে দিত ফালাইয়া দিত না এক কতরা নাপাক পানির ভেতর থেকে ছেলে হবে না মেয়ে হবে কি আছে নাপাক পানির ভিতরে কে জানে আওয়াজ করে জোরে বলেন কে জানে আল্লাহ এছাড়া আর কেউ জানে না কে কোথায় কোন লুকমা খানা খাবে কার লুকমা কোথায় কি আছে আল্লাহ ছাড়া আর কেউ জানে না লোকমার রেডি করে বসছে এমন সময় এমন সংবাদ আইছে যে ভাত মা খাইছে রাইখা চলে গেছে আর এক জায়গায় যায় খানা খেয়েছে কার রেজেক কোথায় আছে সে জানে না আল্লাহ জানে কোন জায়গায় কার কোন রেজেকটা রয়েছে আল্লাহ তালা জানে কোন মানুষ কোথায় কখন মারা যাবে এটাও কে জানে জোরে বলেন আরো জোরে আওয়াজ করে বলেন কে জানে আল্লাহ জানে কার মৃত্যু কোথায় হবে সেটাও আল্লাহ তালা জানে যুবকে তো বাচ্চার পেটের ভিতরে ছুরি একটা মারছে মাইরে ফলাবে কিন্তু মৌতের মালিক তো আল্লাহ তালা মায় সুই আর সুতা দিয়া নারী বুড়িগুলা বাচ্চার পেটের ভিতরে দিয়া একটু শিলাই দিছে আল্লাহর কুদরতে আল্লাহ তালা পেট জোড়া লাগাই দিছে আর মরে নেই এদিক দিয়ে যুবক তো হিজরত করে বহু দূর চলে গেছে ওখানে যে আল্লাহর কুদরতে অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছে অনেক বড় ধনী হয়ে গেছে কারে কখন আল্লাহ ধনী বানাইবো তাও তো আল্লাহ তালা জানে জিরোর থেকে অনেকে হিরো হয় না ওইরকম জিরোর থেকে হিরো হয়ে গেছে বহু টাকার মালিক হয়ে গেছে বাড়িতে অনেক টাকা পয়সা পাঠাইছে বিরাট বড় রাজপ্রাসাদ একটা বানাইছে বাড়ির মুরব্বীদেরকে চিঠি লেগেছে বাবা মা অনেক টাকা পাঠায় দিলাম বাড়ি ঘর রেডি করেছেন চিঠি লেগেছে আমার জন্য সুন্দর একটা সুন্দরী একটা বউ আপনারা তালাশ করে বের করেন এমন একটা কন্যা তালাশ করে বের করবেন যে আমার প্রাসাদের সাথে মানায় মুরব্বীরা খুঁজে একটা মেয়ে রেডি করেছে যে মেয়েটা এলাকার সবচেয়ে সুন্দরী মেয়ে বাড়ি আসার পরে যুবকের সাথে তার বিবাহ পড়াইয়া দিছে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেছে এবার বাসর রাত্রিতে স্বামী স্ত্রী এক জায়গায় হয়েছে রাতের বেলায় যখন ঘুমাইতে গেছে বিবির পেটের মধ্যে দেখে বিরাট বড় একটা কাটা দাগ বিবিরি বলে বিবিও তোমার পেটে যে যে কাটা দাগটা দেখা যায় এ দাগটা কিসের দাগ খুলা বলো এ দাগটা কি হয়েছে তোমার কি কোনো অপারেশন হয়েছিল নাকি তোমার কি কোনো দুর্ঘটনা হয়েছে নাকি বলো যুবক যখন জিজ্ঞাসা করেছে স্ত্রী তার মূল রহস্য বলতেছে আমি জন্ম হওয়ার পরে আমার মায়ের কৃতদাস এক গুলাম আমার পেটের মধ্যে ছুরি দিয়া পালা গেছিল ওই দাগটা এখানে রয়ে গেছে এটা সেই দাগ গোলামের ছুরির আঘাতের দাগ সে গোলাম কোথায় আছে জানা নাই সে তো আমারে মারার জন্য পেটে ছড়ি দিয়েছিল কিন্তু আল্লাহ তালা আমারে মানেন নাই আল্লাহ আমারে জীবিত রেখেছেন গোলামের কৌতূহল জেগেছে তাহলে যেহেতু জীবিত রয়েছে তাহলে তো আমার আরো কিছু জানার আছে নিজের বিবেকে বলে বিবি তুমি যদি সেই কন্যাই হয়ে থাকো যে মায়ের কোলে জন্মের পরেই তোমার পেটে কোনো গুলামে ছুরি মেরেছে আর আল্লাহ তালা তোমারে বাঁচায় রেখেছে তুমি যদি সেই কন্যাই হয়ে থাকো তাহলে আর একটা সংবাদ শুনে নাও যে গুলাম তোমার পেটের মধ্যে ছুরি মেরেছে সেই গুলামটাই হইলাম আমি আমি তোমার পেটে ছুরি মেরেছিলাম কিন্তু গো বিবি কিল্লাকে তোমার পেটে আমি ছুরি মারছিলাম জাননি তোমার নামে এক বুজুর্গ লোকে বলেছিল তুমি নাকি একশো যুবকের সাথে জেনাবে বিচার করে চরিত্র নষ্ট করবে তাই আমি রাগ আর গুসায় তোমার পেটে ছড়ি মেরেছিলাম মহিলাটা বলতেছে ধরা যেহেতু খেয়ে গেছি বাস্তব কথা বলতে অসুবিধা নাই হ্যাঁ স্বামী হ্যাঁ হ্যাঁ আমি সেই মেয়ে যেই মেয়েটা একশো পুরুষের সাথে চরিত্র নষ্ট করেছি জেনাবে বিচার করেছি এবার যুবক বলতেছে হ্যাঁ তাহলে এখনো তোমাকে আমার মারা যাবে না আমি আর একটা ভবিষ্যৎবাণী শুনেছি বড় লোকটায় বলেছিল একশো পুরুষের সাথে তুমি জেনা করবে আর একটা মাকড়সার কারণে নাকি তোমার মৃত্যু হবে বড় লোকটার একটা ভবিষ্যৎবাণী তো বাস্তব পাইলাম যে একশো পুরুষের সাথে তুমি জেনা করেছো কিন্তু তোমার মৃত্যুটা একটা মাকড়সার কারণে কেমনে হবে এটা আমার একটু দেখার আছে বড় লোকটায় বলেছে একটা মাকড়সার কারণে কি তোমার মৃত্যু হবে স্ত্রী বলতেছে স্বামী গ পরে তো আর কোনো গুণা থাকে না আমি খালেজ তবা করে নিলাম আপনি আমাকে আপনার বন্ধনে রাখুন আল্লাহ তালা তওবাকারীকে মাফ করে দেয় আপনিও আমাকেও মাফ করে দেন আর আপনার কাছে আমার একটা আর্জি আপনি আমাকে এমন একটা জায়গায় নিয়ে রাখবেন যে জায়গার মধ্যে মাকড়সা যাইতে পারে না আপনাকে তো আল্লাহ তালা ধন দৌলত আর কম দেয় নাই এমন জায়গায় আপনি আমার থাকার ব্যবস্থা করে দিবেন যে ঘরের ভিতরে মাকড়সা ঢুকার সুযোগ নাই স্বামী স্ত্রীর জন্য সুন্দর করে রাজপ্রাসাদের চূড়ায় ছাদের উপরে কাচের গ্লাস দিয়া অতীব সুন্দর করে একটা ঘর বানাইল সেই ঘরের মধ্যে পিপিলিকারও ঢুকার সুযোগ নাই যে ঘরের মধ্যে কোনো পোকামাকড় ঢুকার সুযোগ নাই কোন সিদ্রি নাই এ ঘরের মধ্যে নিজের বিবিকে রাখে এ ঘরের মধ্যে তাকে সুন্দরভাবে লালন পালন করে কিন্তু ইজা যা আজাল উহুম কারো মৃত্যু যখন আইসা যাবে এক সেকেন্ড পরেও আসবে না মৃত্যু এক সেকেন্ড আগেও আসবে না মৃত্যু একদিন তার কাছেও এসে গেছে স্বামী আর স্ত্রী ঘুমায় রয়েছে ঘুম থেকে জেগেছে হঠাৎ করে স্বামী নজর করে তাকায় দেখে ছাদের উপরে একটা মাকড়সা দেখা যায় মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগায় সিঁড়ি যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগায় সিঁড়ি যতই পালাবে মৃত্যুর থেকে পালাবার উপায় কারণ নাই আপনার আমারও উপায় নাই মরণ থেকে পালানোর নাকি আছে নাকি কারণ জোরে আওয়াজ করে বলেন আছে নাকি জোরে বলেন আছে সবার কিন্তু মৃত্যুর দুয়ারে যে দাঁড়াইতে হবে আল্লাহ তালা ওই কথাটাই বলতেছেন এই ইমানদার আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো সাবধান সাবধান সাবধান মুসলমান না হয়ে কিন্তু তোমরা মৃত্যু বরণ করো না তার মানে মৃত্যুবরণ করার আগে তোমরা মুসলমান হয়ে যাও আবার মৃত্যুটাকে আল্লাহ তালা গোপন করে রাখলেন কার মৃত্যু কোথায় হবে কখন হবে তাও কারোর জানা নাই তার মানে খবরটা শোনার সাথে সাথে এক্ষুনি তবা করে কামেল মুসলমান হয়ে যাও মুসলমান হওয়ার সময় কখন জোরে বলেন কখন এখন কখন জোরে বলেন আওয়াজ করে জোরে বলেন কখন এখন এখন এখনই জাগতে হবে এক আধ মিনিটও পরে না এই এখন এই কয়টা বাজে রাত্রি এতটায় আমরা জানলাম যে আমাদের মুসলমান হয়ে মৃত্যুবরণ করা দরকার এ রাত এগারোটা এক মিনিটে দুই মিনিটে আমরা সবাই এখন মুসলমান হয়ে গেলাম এটার নাম মুসলমান মরার আগে এখন মুসলমান হইতে হবে যদি এই মৃত্যুর স্মরণ কারোর থাকে তাহলে তার অপরাধ হবে না মৃত্যু তার কাছে আসবেই এখনো ওই যে দেখতে পাইতেছে শুয়ে শুয়ে যে মাকড়সা একটা দেখা যায় স্বামী বলে এই বিবি এই বিবি আমি শুনেছি একটা মাকড়সার কারণে তোমার মৃত্যু হবে কাচের ঘরের ভিতরে তোমায় রাখলাম কিন্তু ওই যে দেখো যে মাকড়সার কারণে তোমার মৃত্যু হবে ওই রকম একটা মাকড়সা ওই যে সাদে সাথে লাগা দেখা যায় মাকড়সার কাছে তুমি নিরাপদ বিবি বলতেছি স্বামী কি বলেন এই মাকড়সায়নি আমারে মারবে এমন কত মাকড়সা বাইরে ভাঙলাম কত মাকড়সা লাঠি দিয়ে তাদের বাসা ভাঙলাম এমন দুর্বল জিনিসের কারণে বুঝি আমার মৃত্যু হবে বিবি হেসে দিয়েছে হাইসা হাতে একটা লাঠি নিয়া নিজের হাতে মাকড়সার জালটা বাড়ি দিয়ে ভেঙে ফেলেছে জীবনে বহু জাল ভেঙেছি আসলে ওই মাকড়সা এই মাকড়সা সেই মাকড়সা না সারা জনম জনম যে মাকড়সা ভেঙেছে এটা ওই মাকড়সা নয় আজরাইল মাকড়সায় পড়ছে মাকড়সার ভিতরে আল্লাহ তালা তার মৃত্যু পাঠায় দিয়েছে লাঠি দিয়া বাড়ি দিয়া মাকড়সাটাকে জমিনের মধ্যে ফেলে দিয়েছে লাঠির দ্বারা গোতা দিয়া মাকড়সাটাকে মেরে ফেলেছে মারছে মারছে রাগ আর গোসায় বাসে না আমার স্বামী বলে তোদের মতো মাকড়সার কারণে বুঝে আমার মৃত্যু হবে খালি লাঠি দিয়া মায়েরা ক্ষান্ত হয় নাই নিজের পায়ের গোড়ালির দ্বারাও মাকড়সার উপরে পিসা আরম্ভ করেছে তুই আমারে মারবি তোরেই মায়েরা ছাড়ি কিতাবের মধ্যে তফসিরে কিতাবে এসেছে মাকড়সার থেকে একটা কাটার মতো একটা বিষাক্ত পদার্থ তার পায়ের ভেতর দিয়ে ঢুকে গেছে সাথে সাথে এ বিষের জ্বালা যন্ত্রণায় সে মারা গিয়েছে মরণ থেকে পালায়া কাছের ঘরে যাও কিন্তু কেউ বাঁচতে পারবে না মৃত্যু যখন কারোর কাছে এসে যাবে এসি লাগায় রাখলেও কাজ হবে না বাড়িতে দারোয়ান কয়েকটা লাগায় পাহারা দেওয়াইলেও ফিরাইতে পারবে না সকলের সামনের থেকে মায়ার বাতন ছাইরা আপনাকে আমাকে নিয়ে যাবে ওই যে বিদায়ের যে মৃত্যু নামক যে বিষয়টা আপনার আমার কাছে আসবে আল্লাহ নবী বলেন বেশি বেশি মৃত্যুর স্মরণ করো যারা বেশি বেশি করে মৃত্যুর স্মরণ করতে পারবে তাদের জীবনে গুণা হবে না যাদের মধ্যে মৃত্যুর স্মরণ থাকবে তারা গুণা করতে পারবে না এই জন্য বুজুর্গরা চক্ষু বন্ধ করে মোরাকাবা করে করে মৃত্যুর স্মরণ করে সুবাহান আল্লাহ জোরা করেন সুবাহান আল্লাহ এজন্যে হাদিসে পাকে আছে মৃত্যুর স্মরণের মৃত্যুর স্মরণ বেশি বেশি হওয়ার এবাদত আল্লাহর রসুল শিখাইছেন আল্লাহর রসুল বলেন মৃত্যুর স্মরণ হয় না তাহলে জানাজার নামাজ পড়ো জানাজার নামাজে গেলে মৃত্যুর স্মরণ হবে আর কি করবা মৃত মানুষ মরে গেছে তারে গোসল দাও গোসলের মাধ্যমে মৃত্যুর স্মরণ হবে আমাদের দেশের নিয়ম হলো আমরা মানুষ মরে গেলে পরে নিজেরা গোসল দেই না ঠিক কিনা এটা নিয়ম হয়ে গেছে না অথচ বাপ মরে গেলে সন্তানের জন্য জরুরি সন্তান বাবারে ডইলে ডইলে গোসল দিবে সন্তান মারা গেলে বাবায় গোসল দিবে তাহলে ওই বাবের জীবনে আর গুণা হবে না সন্তানের পিতার লাশ ধরে ধরে গোসল দিবে তাহলে সন্তান বাবার মৃত্যুর মাধ্যমে গুণা করা ছাড়বে গুণা করতে পারবে না আমরা কি করি পুরা গ্রামের যত মরা মানুষ আছে তাগর গোসল মাত্র দুই তিন জনে দেয় এরা মরা মানুষ গোসল দিতে দিতে এদের রুহ মরে গেছে এরা আরো দোয়া করে যে আর একটা মরে না কে তাহলে তো তিন চারশো টাকা পাই মানে গোসল দিয়ে আবার টাকাও পায় এদের মৌতের ভয় মত দূরের কথা কারণ গোসল দেওয়া এটা তাদের তেজারাত আর ব্যবসায় পরিণত হয়েছে ঠিক না এরকম হয়েছে না কবর খোরা কিছু মানুষের ব্যবসায় পরিণত হয়েছে যে তাগরে দিয়ে কবর খোরায় তাগরে টাকা দেওয়া হয় হেরা আর দোয়া এ করে না যে আর একটা মূল্যে পাঁচশো টেহা পাই না এটা সবার কাজ সন্তান মারা গেল তো বাবা নিজের সন্তানে গোসল দিবে মা ইন্তেকাল করলো তার কন্যারা গোসল দিবে কন্যা যদি মরে যায় মা নিজে গোসল দিবে আর চিন্তা করবে আমার কন্যা গেল গা আমিও তো জামো গা তাহলে আমার আর গুণা করা যাবে না বাবা তার সন্তানকে গোসল দিয়ে দিবে সন্তানটা চোখের সামনের থেকে গেল গা আমিও জামুগা তাহলে ওই বাবা আর গুণা করতে পারবে না ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলে কিতাবের মধ্যে আছে কোন মানুষ যদি মৃত ব্যক্তির গায়ের মধ্যে ডইলা ডইলা গোসল দেয় তাহলে এই হাত কমপক্ষে চল্লিশ দিন গুণা করতে পারবে না আর যদি গোসল দিতে যায় কোন বান্দায় যদি আজাব দেখা ফেলায় কখনো কখনো মৃত্যুর সময় পায়খানা পেশাব বেরোয় যায় রক্ত বের হয়ে যায় মুখ বাঁকা হয়ে যায় যে গোসল দিল সে যদি নিজের হাতে পায়খানা গুলা সাফ কইরা সব পরিষ্কার পরিচ্ছন্ন করে আতর গোলাপ দিয়া মাইখা মুখটা বাঁকা হয়ে গেছে হাত দিয়ে টিপে টিপে যদি মুখটাকে সোজা করে দিতে পারে আর যদি মশারির নিচ থেকে বেরোয় আইসা বলে আলহামদুলিল্লাহ কত সুন্দর মৃত্যুরে হয়েছে এমন কোনো কথা যদি গোসল দেনওয়ালা বলতে পারে তার মানে আল্লাহর বান্দার মৃত্যুর সময়ের একটা দোষ যদি গোসলদাতা গোপন করে ফেলতে পারে তাইলে আল্লাহ তালা তার কমপক্ষে সত্তরটা দোষ গোপন করে ফেলাবে কোন কিতাবে আছে যে ব্যক্তি আল্লাহর বান্দার দোষ গোপন করে ফেলাবে হাসরের ময়দানে আল্লাহ তালা তার দোষ গোপন করে তাকে বিনা হিসাব আল্লাহর জান্নাতে ঢুকায় দিবি সুবাহান আল্লাহ বুজুর্গরা আমল শিখায় মৌতের ইয়াদ হয় না তাহলে মরা মানুষ গোসল দাও মৃত মানুষ গোসল দিলেও তোমার মৃত্যুর স্মরণ হবে জানাজার নামাজ পড়ো মানুষের কবরে যে মাটি দাও মুরাকাবা করো বৈশা বৈশা মৃত্যুর মুরাকাবা করো কবর জিয়ারত করো চক্ষু বন্ধ করে চিন্তা করো যে ওইখানে কেউ ঘুমাইছে ফুল নিয়ে যে যাইতা ধরে না বেটা কবরে কবরে যায় চক্ষু বন্ধ করে চিন্তা করা যে এইখানে আমার মতো বহু মানুষ ঘুমায় গেছে তাইলে আমারও একদিন ঘুমাইতে হবে এমন ফিকিরগুলো করার মাধ্যমে মৃত্যুর স্মরণ করো যারা মৃত্যুর স্মরণ বেশি বেশি করবে তাদের গুণা খাতা হবে না তাদের মুসলমানিত্বের হেফাজত হবে মুসলমানিত্বের হেফাজত হবে এই জন্য আল্লাহ তালা বলতেছেন সাবধান মুসলমান না হয়ে কিন্তু তোমরা মরো না মুসলমানের মৃত্যু কিন্তু একরকম নিবেদন করছেন কেউ যদি মরার আগে মুসলমান হয়ে যেতে পারে তাহলে তার মৃত্যু হবে কেমন মায়ের কোলে সন্তান দুধ পান করতে করতে ঘুমায় গেলে যেমন আরামে ঘুমায় যায় একটা মানুষ যদি মুসলমান হয়ে যায় তাহলে তার মৃত্যুটা এমন হবে যে সে জান্নাতের বিছানায় কালেমা পড়তে পড়তে ঘুমায় যাবে আর যদি মুসলমান না হয় তাহলে কত কষ্ট হবে কষ্টের একটা মৃত্যু তার হবে ওই যে এক লোক জেনাবে বিচার করে মরার ডর নাই এক নেতা দরজা বন্ধ করে জেনার কাজে ব্যস্ত হয়ে গেছে এমন সময় নেতার ঘরের দরজায় কে যেন আওয়াজ দিতেছে দরজা খুলো দরজা খুলো নেতা জেনা করতেছে নিজে একটা যুবতী মেয়েরে উলঙ্গ করেছে উলঙ্গ করে জেনার কাজে অংশগ্রহণ করেছে তার দরজায় একজন ডাকতেছে দরজা খুলো দরজা খুলো কে আমি অমুক টাইম নাই চলে যাও চলে যাও এখন নয় জরুরি কাজে ব্যস্ত আছি এ কথা বলে বিদায় হইতে বলতেছে কিছু সময় পরে দরজার দরজায় দাঁড়ানো যিনি সে বলতেছে আমি এমন এক আগন্তুক আসছি যে কারোর দরজার থেকে জামেলা দেখলে পরে আর ফেরত যাই না রে আমার নাম আজরাইল দরজা না খুললেও আমি করে ঢুকতে পারি উলঙ্গ করেছে জেনা ব্যবিচারে অংশগ্রহণ করবে ঠিক ওই সময় আজরাইল দরজায় দাঁড়ায় ডাকছে দরজা খুলো সময় নাই খুলবে না কয় চলে যাও আজরাইলের ঘরে ঢুকতে কিন্তু দরজা খুলন লাগে না আজরাইল ঘরের ভিতরে ডুইটা জালিমের চুলের ভিতরে ধৈর্য টান দিয়ে দাঁড় করাইছে এমন অবস্থায় তার যান বের করেছে যে কষ্ট আর কষ্ট কেমন কষ্ট কিতাবের ভিতরে আছে গুণাকারের যান যখন আজরাইল বের করে যানটাকে টুকরা টুকরা করে সিরা সিরা বের করে আর যদি নাক্কার বান্দা হয় বড় আরামের সাথে যান বের করে লয়ে যায় কেমন যেন মায়ের কোলে ঘুমায় যায় যে এক মুসলমান যাইতেছে মাথায় তরকারির বোঝা তরকারির বোঝা নিয়ে এক মুসলমান হাইটে যেতেছে সামনে একজন দাঁড়ায় বলে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ মান আনতে আপনি কে কে সালাম দেন আগন্তুক বলে আমি আজরাইল নেককার মুসলমানে মুসকি হাসা দিছে হাসা দিয়া নিজের মাথার তরকারির বোঝাটাকে নামায় ফেলছে নামায় ফেলে বলে আজরাইল ভাই আমি তো আপনার অপেক্ষায় ছিলাম কখন আপনি আমার নিতে আইবেন কোন সময় আপনি আমায় নিতে আসবেন আর আমি আমার আল্লাহর কাছে যাব এ অপেক্ষায় ছিলাম আজরাইল ভাই আমি আমার তরকারির বোঝাটাই যে নিচে নামাইছি যে কোনো সময় আমার মৃত্যু হইতে পারে এ কারণে আমি ওজু করে ঘর থেকে বাইরেছি আজরাইল ভাই আমার এখনো অজু আছে ও ভাই আমার ঘরের উপরে এই যে গামছাটা এটা আমার যায় নামাজ কোথাও নামাজের সময় হয়ে গেলে এটা বিষয় আমি নামাজে দাঁড়া যাই আজরাইল ভাই বা অজু অজু করে ঘর থেকে বেরোইছি আমার গলার গামছাটা আমি একটু এই যে কেবলার দিকে বিছাইলাম বুঝছি আপনি তো আমার নিয়েই যাইবেন আজরাইল ভাই ওজোর হালতে আছি কেবলামুখী হয়ে যে দাঁড়াইছি দুইটা মিনিট একটু সময় দেন আমি দুরাকাত নামাজ পড়ার জন্য একটু এজাজত চেয়েছি আমি যখন নামাজের হালতে যখন মালিকের কদমে দায় পড়ে যাব আজরাইল ভাই ওই সময় সেজদার হালতে আপনি আমার জানতা বাইর করে লয়ে যায় আমি যে মুসলমান আমার জিন্দগির কোন আমল যদি কবুল না হয় আমার মৃত্যুর চিত্র যদি সেজদার হালতে হয় তাহলে আমি আল্লাহর কাছে বলবো আল্লাহ আমি কিন্তু মুসলমান যে তোমার কদমে থাকা অবস্থায় আমার মৃত্যু হয়েছে আমার জীবনের কোনো আমল কবল না হইলেও মৃত্যুর সময়ের সেজদার বরকতে তুমি আমার মাফ করে দাও তুমি আমাকে জাহ নামে দিও না মুসলমানের মৃত্যু হয় এবাদতের হালতে হয় আজরাইল এমন অবস্থায় তার যান বাইর করে লয়ে গেছে কেমন আটার ভেতর থেকে চুল বের করা যেমন সহজ মায়ের কোলে সন্তান ঘুমায় গেলে যেমন সহজ ঠিক ওই রকম আল্লাহর বান্দা জায়নামাজের মধ্যে সেজদায় পড়া অবস্থায় জান্নাতের বিছানায় ঘুমায় পড়েছে জানতে আল্লাহ তালা এত আসানির সাথে বের করে নিয়ে গেছে আর যদি গুণাগার হয় তাহলে তার অনেক কষ্ট হয় কিতাবের মধ্যে আছে জাননি ইদ্রিস পয়গম্বর যে শখ করে মৃত্যুবরণ করেছে তার শখের মৃত্যুতেও কিন্তু অনেক কষ্ট হয়েছে পয়গম্বর ইদ্রিস আজরাইল আল্লাহর কাছে যায় বলতেছে আল্লাহ আমি তোমার ইদ্রিস পয়গম্বরের সাথে একটু দোস্ত পাত্র চাই দোস্তি করব বন্ধুত্ব পাতে না অনেক সময় হ্যাঁ কথা কন না বন্ধুত্ব পাতে না আজরাইল বলতেছে আল্লাহ আমার তোমার রে বড় পছন্দ হয়েছে ইদ্রিস নবীর সাথে আমি একটু বন্ধুত্ব করবার চাই যাও যদি বন্ধু বানায় বন্ধু হও গা আজরাইল এসে ইদ্রিস রে বলে আপনার লগে খাতির লাগাইতাম আইসি বন্ধু ইদ্রিস পয়গম্বর বলে আমি যার তার লগে বন্ধুত্ব গড়ি না কিন্তু তুমি আজরাইল আইস যেহেতু আমার সাথে দোস্তি করতে চাও কয়েকটা শর্ত আছে আমার শর্তগুলা পুরা করলে আমি তোমার সাথে বন্ধুত্ব করব এক নাম্বার শর্ত তুমি আজরাইল তুমি তো মানুষ মারো মৃত্যু যন্ত্রণাটা কেমন এইটা একটু আমাকে দেখাইতে হবে সেটা হলো আমাকে এখন তুমি মারবা মাইরা মরার কষ্টটা আমাকে দেখাইবা তারপরে একটা শর্ত পুরা হবে এমন আরো দুইটা আছে এরকম তিনটা শর্ত পুরা করলে পরে আমি তোমার সাথে বন্ধুত্ব করতে পারি বন্ধু বন্ধুর জন্য কি না করে আজরাইল যে রে কয় আল্লাহ গেছিলাম তো ভালো জায়গায় কিন্তু ভেজাল বলতেছে মাইরা দেখান লাগবো তারপরে বন্ধুত্ব করবে তাহলে কি তারে কি মাইরা দেখান যায় অনুমতি দিলে তারে মাইরা আলাই একটু ঠিক আছে যেহেতু আমার বান্দা মৃত্যুর স্বাদ আস্বাদন করতে চাইতেছে ঠিক আছে মারো মাইরা আবার রোহটা ভিতরে আবার ঢুকাইয়া দিব বাইর করো ঢুকাইবা মারছে মাইরে আবার রুহ ভিতরে ঢুকাইছে এবার কয় আস্বাদন করছেন তো কয় হ্যাঁ তাহলে এবার দোস্তি কয় না একটা বাকি আছে জাহান নামের আজাব কিরকম এটাও একটু দেখান লাগবো জাহান নামের ভিতরে ঢুকাইবা বাইর করবা আল্লাহ জাহান্নাম দেখতে চায় দেখাবো ভিতরে ঢুকাও বাইর করো ঢুকাইছে বাইর করছে এবার এবার আর একটা শর্ত বাকি আছে এবার জান্নাতের সুখটাও একটু দেখান লাগবো একটু ভিতরে ঢুকাও বাইর করো আবার ভিতরে ঢুকাইছে এবার ভিতরে ঢুকে কয় টাটা যাও গা মৃত্যু মানুষের একবারই হয় জাহান নামেও একবার যায় জান্নাতে আইছি আর বের হবার নয় জান্নাতেই আসি চলে যাও চলে পয়গম্বর যে শখের মৃত্যু ইদ্রিসের শখের মৃত্যুতে কিরকম কষ্ট হয়েছিল জানো কেমন কেমন একটা তাজা ছাগলকে যদি পেছনের দুই পায়ে বান্ধা যদি এটা উপরের দিকে লটকায় দেওয়া হয় তাজা ছাগলের গায়ের থেকে তাজা চামড়া যদি টেনে টেনে খোলা হয় তাজা ছাগলের গায়ের তাজা চামড়া টাইনা খুলতে যদি এক টান দিয়ে যদি নাভি বরাবর নামানো হয় দ্বিতীয় টান দিয়ে যদি তাজা ছাগলের গায়ের তাজা চামড়া এক টানে যদি গলা বরাবর আনা হয় তিন নম্বর টানে যদি গোটা ছাগলের গায়ের চামড়াটা যদি খুলে ফেলা হয় তাজা ছাগলের গায়ের থেকে চামড়া খুললে তাজা ছাগলটার যেমন কষ্ট হইতে পারে শখের মৃত্যুতেও তার চেয়েতে লক্ষ লক্ষ গুণ বেশি কষ্ট হয়েছে আর যদি বেইমান হয় তাহলে তার কেমন কষ্ট হইতে পারে বেইমানের মৃত্যু বড় ভয়ানক আর যদি কেউ মরার আগে মুসলমান হইতে পারে তাহলে তার মৃত্যু আসান এই জন্য আল্লাহ তালা আদেশ করতেছে মুসলিমুন মুসলমানদেরকে বলতেছে ওই ইমানদারেরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো আর মুসলমান না হয়ে কিন্তু মৃত্যুবরণ করো না এ আয়াত সামনে করে আপনাদের কাছে যে কয়টা কথা আমি আজকে বললাম দোয়া করি আল্লাহ তালা আপনাকে আমাকে সকলকে মৃত্যুবরণ করার আগেই মুসলমান হওয়ার তৌফিক দান করে জোরে বলেন আমিন আরো জোরে আওয়াজ করে বলেন আমিন আমার আলোচনার শুরু অংশে আমি বলেছি কিছু কাজ মুসলমানের বেশি বেশি করতে হয় যে কয়টা কাজের কথা বলেছি বেশি বেশি করব ইনশা আল্লাহ ইনশা আল্লাহ জোরে বলেন ইনশা আল্লাহ তার ভিতরে অন্যতম একটা কাজ মৃত্যুর স্মরণ বেশি বেশি করা কারণ কার মৃত্যু কখন হবে জানা আছে এই কথা বলেন না কেন জানা আছে কারোর জানা আছে নাই কোথায় কবে কার মৃত্যু হবে জানা নাই তাই এক্ষুনি মুসলমান হইতে হবে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করলে কিন্তু আল্লাহর কাছে জাহান্নামী হিসেবে পেশ হইতে হবে ওলাও মুমিনান যদি কালেমা পড়া মুমিন হয় কারণ ইমানদারি আর মুসলমানি এর ভেতরে অনেক বড় গ্যাপ ইমানদারি তো কালেমা পড়ার নাম মুসলমান হইতে গেলে পূর্ণাঙ্গ ইত্তিবা লাগে আল্লাহ তালা যা যা করতে বলেছেন তা তা করতে হবে আল্লাহ যা যা ছাড়তে বলেছেন তা সব ছাইরা মুসলমান হইতে হবে ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন আরো জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা জোরে বলেন আনুগত্যের চূড়ান্ত পর্যায়ে একটা মানুষ হয় মুসলমান আল্লাহ তালা সেই আনুগত্যের মুসলমানি যেন আমাদের দান করেন নামের মুসলমানির থেকে আল্লাহ তালা আনুগত্যের মুসলমানির দিকে আমাদেরকে অগ্রসর হওয়ার তৌফিক দান করেন আমিন সুম্মা আমিন ও আখরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রব্বিল আলমিন আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করে নিক এ জু কুছ হুয়া ইয়ারাব তেরে করম সে হুয়া জো কুছ হোগা তেরে করম সে হি হোগা সবাই ইস্তেগফার পড়েন আল্লাহ তালা আমাদেরকে মাফ করে দিক এবং কামিল মুসলমানি আল্লাহ আমাদেরকে নসিব করুন সবাই আওয়াজ করে ইস্তেগফার পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم ফেলিয়ে না দিও আল্লাহ ফেলিয়ে না দিও গুনা যত করেছি আমরা ক্ষমা তুমি করিও বান্দা আছে বন্দিগি নাই শেষ করেছি জিন্দগি আখেরাতের বিচার দিনে পাপিদের উপায় কি রহমান রহিম নামে নিয়েছি আল্লাহ তোমায় মানিয়া কেমন করে আমাদের তুমি জাহান্নামে ফেলিবা মাফ করে দাও আল্লাহ মাফ করে দাও গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি দাও রাবুল আলমিন মহতি বরকতিয়ার তাফসির মাহফিলে বসি তোমার কালামের একটি আয়াত মশহুর একটা আয়াতের উপরে কয়েকটা কথা তোমার বান্দাদের সামনে পেশ করেছি আল্লাহ তুমি মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে আদেশ করেছ ইয়াল্লাহ এর উপরে কিছু কথা তোমার বান্দাদের সামনে রেখেছি মালিক আলোচনা শেষে ভিক্ষুকের মতো দুইটা হাত বাড়ায় ধরেছি মাহফিলে বহু ওলামা হজরতরা ওপরে নিচে বসা আছে দাড়ি চুল পাকা মুরব্বী বুড়া বুড়া বাবারা বসে বসে আলোচনা শুনেছি যুবকদের বিরাট বড় একটা কাফেলা এখানে সামিল হয়েছে আল্লাহ পর্দার আড়ালের কত মা বোনের আলোচনায় সামিল হয়েছে আল্লাহ ভিক্ষুকের মতো তোমার আদালতে দুইটা হাত বাড়ায় ধরেছি অমালিক মেহরবানি করে আমাদের জিন্দগির সব ভাব করে দাও আল্লাহ আমাদের জিন্দগিতে তুমি বরকত দান করো রহমত দান করো আলেমুল আমার হায়াত বানায় দাও আল্লাহ বুড়ো দিনে হজরত আবু বকর বানায় দাও যুবকদেরকে খালেদ বিন ওয়ালিদ বানায় দাও পর্দার আড়ালের মা বন্দিরকে হজরত ফাতেমা হজরত খাদিজা বানাও আল্লাহ রব্বে করিম ইয়া আল্লাহ কার মনের কি আশা ব্যথার সব তুমি কবুল করে লো বে পানাহ দাও কে রুজি দান করো আল্লাহ অভাবীর অভাব দূর করে দাও ঋণগ্রস্তকে ঋণ থেকে হেফাজত করো ব্যবসায়ীর ব্যবসায় বরকত দিয়ে দাও আল্লাহ আল্লাহ মালিক জেন্দেগির এমন কোন মোনাজাত বাদ দেয়নি যে মোনাজাতে মা বাবার কথা তোমার দরবারে বলিনি নিজের হাতে অনেকে নিজের মা কবর রেখেছে নিজের হাতে অনেকে নিজের বাপ কবর রেখেছে জেন্দেগিতে কোনোদিন আব্বা বলে একটা ডাক দিতে পারবে না জিন্দগিতে কোনোদিন মা বলে একটা ডাক যারা দিতে পারবে না রাব্বে করিম যাদের আব্বা আম্মা নাই আল্লাহ আল্লাহ ওই যে বাপের জানাজা পড়ছিল চোখে পানি নিয়ে জানাজার নামাজ পড়েছিল আল্লাহ কাফন সারা বারবার আব্বা আব্বা বলে ডেকেছিল মা মা বলে ডাকছিল পাশান পাশানি ডাকের জবাব দেয় নাই কাফন দিয়া চেহারাটা ঢাইকা যে কবরের ঘরে গেছে গা আর কোনোদিন সামনে আস নাই আর কোনোদিন আদর যত্ন করে নাই হাজার ডাকলেও কোনোদিন আর জবাব দিবে না আল্লাহ আদরের মা আদরের বাবা যারা নিজের হাতে কবরে নামায়া আল্লাহ তোমার কাছে সবে দিয়েছে তাদের মা বাবারে তুমি জান্নাতের বাগান দিয়ে দাও আল্লাহ জান্নাতের মেহমানদারি দিয়ে দাও যাদের আব্বা আম্মা আছে হায়াত বাড়ায় দাও বেশি বেশি খেদমত করার তৌফিক দান করো এ আল্লাহ জিন্দিগিতে বরকত দান করো আল্লাহ জানি না কোন দোকানের কাফন আবার রেডি করে রেখেছ কোন ছবির বাসনা জানি পাইয়ে গেছে মৃত্যু আমাদের কাছে পাঠানোর আগে আমাদের মুসলমান বানাইয়া দিন আল্লাহ আমাদের মুসলমান হওয়ার যোগ্যতা দাও সারা দুনিয়ার মুসলমানদের নাজাদ শান্তি দাও সারা দুনিয়ার মুসলমানদের নাজাদ দাও শান্তি দাও আল্লাহ শান্তি দান করো ও রব্বে করিম তোমার গোলাম হওয়ার যোগ্যতা আমাদের সকলের দাও ইয়া আল্লাহ অনেকে দোয়া চেয়েছি এলাকার ময় মুরব্বী যারা দোয়া চেয়েছে সকলের হকে দোয়া কবুল করে নাও আল্লাহ মেয়র সাহেব অসুস্থ সেফা দিয়ে দাও আল্লাহ রব্বে করিম আমাদের সালাম তোমার বন্ধুর রওজায় পৌঁছায় দাও আল্লাহ আমাদের সুন্নতের আমল দান করো সুন্নতের জজবা দান করো শেরেক বিদাত থেকে দনে দনে তুমি আমাদের সকলের বাঁচাও রব্বে করিম আল্লাহ রব্বে করিম সারা দুনিয়ার মুসলমানদের নাজাদ দাও শান্তি দাও সারা দুনিয়ার মুসলমানদের হৃদায়তের চূড়ান্ত পথে চলার তৌফিক দাও আল্লাহ গুমরাহি ধরে ধরে তুমি বাঁচাও যারা ইসলামের দুশ্মন যারা কোরআনের দুশ্মন তাদের তুমি হৃদায়ত দিয়ে দাও আল্লাহ রব্বে করিম এ মাহফিল যারা আয়োজন করেছে এই এলাকাবাসী বড় মেহনত করে মাহফিলের আয়োজন করেছে যারা মাহফিলটায় শ্রম দিয়েছে টাকা পয়সা বুদ্ধি দিয়েছে সর্বোপরি হাজিরা দিয়ে যারা মাহফিলটা প্রাণবন্ত করে তুলেছে হাসরের ময়দানে ময়দানে মাসারে মাহফিল তুমি না জাতেরাও শিলা বানায় দিও আল্লাহ রব্বে করিম যত কল্যাণ দাও যত কল্যাণ তার থেকে ধরে ধরে তুমি আমাদের সকলের বাঁচাও সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন العالمين السلام عليكم ورحمة الله وبركاته www.almodina.com